ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন কুরাইশরা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল তখন নবী সাল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন পরিণামে তাদেরকে দুর্ভিক্ষ এমনভাবে গ্রাস করল যে তারা ধ্বংস হতে লাগল এবং মৃতদেহ ও হাড়গোড় খেতে লাগল তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট সে বলল হে মুহাম্মদ তুমি তো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকো অথচ তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে তুমি মহান আল্লাহর নিকট দোয়া করো তখন তিনি তোলাত করলেন তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন আসমানে প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে সুরা দুখান আয়াত নম্বর দশ অতপর আল্লাহ যখন তাদের বিপদমুক্ত করলেন তখন তারা আবার কুফরির দিকে ফিরে গেল এর পরিণতিস্বরূপ আল্লাহর এ বাণী যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করব সুরা দুখান আয়াত নম্বর ষোলো অর্থাৎ বদরের দিন মনসুর রহমতুল্লা আলহী হতে আসবাত রহমতুল্লা আলহী আরও বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দোয়া করেন ফলে লোকজনের উপর বৃষ্টিপাত হয় এবং অবিরাম সাত দিন পর্যন্ত বর্ষিত হতে থাকে লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করল তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করে বলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় অতপর তার মাথার উপর হতে মেঘ সরে গেল তাদের পার্শ্ববর্তী লোকদের উপর বর্ষিত হলো